চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালের করতে খতম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালের করতে খতম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করেছে খতম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল তোমার মায়ের চোখে পানি ব্যথায় ভরাবো হারে ব্যথায় ভরাবো মায়ের চোখে আনতে হাসি আনতে দেশে সুখ হারে আনতে দেশে সুখ তোমার মায়ের চোখে পানি ব্যথায় ভরাবো হায়রে ব্যথায় ভরাবো মায়ের মুখে আনতে হাসি আনতে দেশে সুখ হারে আনতে দেশে সুখ বজ্র উঠে স্বাধীন চোটে দিনের কথা বল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করেছে কদম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল মুসলমানের রক্তে ভেজা বিশ্বেরই জমিন হরে বিশ্বেরই জমিন জালিমেরা মুসলমানকে করতে চায় বিলীন হরে করতে চায় বিলীন মুসলমানের রক্তে ভেজা বিশ্বেরই জমিন হায়রে বিশ্বেরই জমিন জালিমেরা মুসলমানকে করতে চাই বিলীন হায়রে করতে চাই বিলীন ঘর ছেড়ে আজ বেরিয়ে আয় খুদার সেনা দল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করেছে খতম বদলা দিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল খুদার পথে করতে জিহাদ তোমার কিসের ভয় আরে তোমার কিসের ভয় আল্লাহ আছে তোমার সাথে তারি হাতে জয় আরে তারি হাতে জয় খোদার পথে করতে জিহাদ তোমার কিসের ভয় হায় রে তোমার কিসের ভয় আল্লাহ আছে তোমার সাথে তারি হাতে জয় হায় রে তারি হাতে জয় সহায় থাকে আল্লাহ যদি তুই হবি সফল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকলে চালের করতে কদম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল রক্ত নিয়ে খেলছে হোলি ওই আমেরিকা হরে ওই আমেরিকা মদের রক্তে এই ইতিহাস হচ্ছে যে লেখা হরে হচ্ছে যে লেখা রক্ত নিয়ে খেলছে হোলি ওই আমেরিকা হরে ও আমেরিকা মোদের রক্তে এই ইতিহাস হচ্ছে যে লেখা হরে হচ্ছে যে লেখা সামনে আগাও ওই হারামির পরাতে শিকল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করেছে খতম বদলা দিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল যারা দুর্বল নারী শিশু করছে হাহাকার হরে করছে হাহাকার এই জমিনে ফিরাইতে তাদের অধিকার হরে তাদের অধিকার যারা দুর্বল নারী শিশু করছে হাহাকার হরে করছে হাহাকার এই জমিনে ফিরাইতে তাদের অধিকার হরে তাদের অধিকার তোমার দিকে চেয়ে আছে বাজলু মানের দল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করছে কদম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল জাগাও বিশ্ব মুশিত মুখেতে তাকবীর হারে মুখেতে তাকবীর করতে বিশ্ব জালিম ছাড়া নাও হাতে শমশির হারে নাও হাতে শমশির জাগাও বিশ্ব মুষ্টিত মুখেতে তাকবীর হারে মুখেতে তাকবীর করতে বিশ্ব জালিম ছাড়া নাও হাতে শমশির হারে নাও হাতে শমশির আঘাত ঘেনে সকল ঘাটি করিতে দখল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল সকল জালিম করছে কদম বদলা নিতে চল রে চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল চল মুজাহিদ চল রে চল জিহাদে চল चल मुजाहिद चाल रे चाल जिहादे चाल चल मुजाहिद चाल रे चाल जिहादे चाल